বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা টিকটিকি ডিম এই গল্পটি প্রথম প্রকাশিত হয় তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে বড়দা ও ক্লাবের সদস্যরা বড়দার মা এবং টিকটিকি গল্প পাঠে মীর মায়ের ভূমিকায় ইন্দ্রাণী

বাঙালির ক্লাব করতে হলে ওই রকম গুটি কয়েক আইন খাতায় লিপিবদ্ধ করে রাখতে হয় আলোচনা ক্রমশ দুজন সভ্যের মধ্যে যুদ্ধে দাঁড়িয়েছিল আমরা অবশিষ্ট সকলে মনোযোগ দিয়ে শুনছিলাম পৃথ্বী বলল যাই বলো গান্ধী টুপি পড়লেই দেশভক্ত হওয়া যায় না গান্ধী টুপি পড়া চুনি বলল হওয়া যায় বাংলাদেশের সাত কোটি লোক যদি গান্ধী টুপি পরে তাহলে অন্তত এক কোটি গজ খদ্দর বিক্রি হয় তার দাম নিদেন পক্ষে তিরিশ লক্ষ টাকা ওই টাকাটা দেশের লোকের পেটে যায় পৃথ্বী বলল হতে পারে কিন্তু টুপি পড়লে বাঙালির বিশেষত্ব নষ্ট হয় তা সে যে টুপি হোক লাঙ্গা শির হচ্ছে বাঙালির বিশেষত্ব চুনি চটে উঠে বলল কেবল ওই বিশেষত্বের জোরে যদি বাঙালি বেঁচে থাকতে চায় তাহলে তার গলায় দড়ি দিয়ে মরা উচিত দূরে টেবিলের এক কোণে বড়দা কড়ি কাঠের দিকে চোখ তুলে বসেছিল হঠাৎ প্রশ্ন করল টিকটিকিকে হাসতে দেখেছ অপ্রত্যাশিত প্রশ্নে তার কিক দুজনে কিছুক্ষণের জন্য গুম হয়ে গেল তারপর সবাই একসঙ্গে হেসে উঠল হাসি থামলে বড়দা বলল হাসির কথা নয় মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে বলি আমার একটা দুর্নাম আছে সেটা কিন্তু নিন্দুকের অখ্যাতি স্রেফ গান্ধী টুপি পড়লে দেশ উদ্ধার হয় কিনা বলতে পারি না কিন্তু গয়ায় পিণ্ডি দিলে যে বদ্ধ জীবাত্মার মুক্তি হয় তার সদ্য সদ্য প্রমাণ যদি চাও তো আমি দিতে পারি সকলেই বুঝল একটা গল্প আসন্ন অমূল্য উঠে দাঁড়িয়ে বলল এইবার গাঁজার শ্রাদ্ধ হবে আমি বাড়ি চললুম দরজা পর্যন্ত গিয়ে ফিরে দাঁড়িয়ে বলল দেখো তোমরা ভালো চাও তো বড়দাকে ক্লাব থেকে তাড়াও বলছি হ্যাঁ নইলে শুদ্ধ গাঁজার ধোঁয়ায় এ ক্লাব একদিন বেলুনের মতো শূন্যে উড়ে যাবে বলে হনহন করে বাইরে বেরিয়ে গেল বড়দা একটা নিঃশ্বাস ফেলে বলল সত্যি কথা যারা বলে তাদের এমনই হয় যিশুকে তো ক্রুশে চড়তে হয়েছিল যাক ঋষি একটা সিগার দাও তো ঋষি বলল সিগার নেই বিড়ি খাও তো দিতে পারি বড়দা আর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল থাক দরকার নেই দেখি যদি আমার পকেটে নিজের পকেট থেকে সিগার বের করে সযত্নে ধরিয়ে বড়দা বলতে আরম্ভ করল ব্যাপারটা এতই তুচ্ছ যে বলতে আমারই সংকোচ বোধ হচ্ছে কিন্তু তোমরা যখন শুনবে বলে ঠিক করেছ তখন বলেই ফেলি দেখো শুধু যে মানুষ মরেই ভূত হয় তা নয় পশু পাখি এমনকি কীট পতঙ্গ পর্যন্ত মৃত্যুর পর প্রেতজনই প্রাপ্ত হয় তার প্রমাণ আমি একবার পেয়েছিলুম এই তো সেদিনের কথা বড় জোর বছর দুই হবে ছুটির সময় কাজের তাড়া নেই তাই নিশ্চিন্ত মনে গি দ মোপাসার গল্পগুলো আরেকবার পড়ে নিচ্ছি আমাদের দেশের অকালপক্ষ তরুণ সাহিত্যিকেরা দ্য মোপাসারি দোষটি ষোলো আনা নিয়েছেন কিন্তু তার গুণের কড়াক্রান্তিও পাননি যাকে বলে বিষের সঙ্গে খোঁজ নেই কুলোপানা চক্কর সে যাক সে রাত্রে টেবিলে বসে এক মনে পড়ছি কেরোসিনের বাতিটা উজ্জ্বলভাবে জ্বলছে হঠাৎ একসময় চোখ তুলে দেখি একটা প্রকাণ্ড টিকটিকি কখন টেবিলের উপর উঠে পোকা ধরে খাচ্ছে টিকটিকিটার স্পর্ধা দেখে একেবারে অবাক হয়ে গেলুম জগতে যত রকম জানোয়ার আছে আমার বিশ্বাস তার মধ্যে সবচেয়ে বিভৎস টিকটিকি মাকড়সা আরশোলা শুঁয়োপোকা কচ্ছপ এমনকি ব্যাং পর্যন্ত আমি সহ্য করতে পারি কিন্তু টিকটিকি জানো টিকটিকির এক কানের ভেতর দিয়ে আর এক কান পর্যন্ত পরিষ্কার দেখা যায় তার ল্যাজ কেটে দিলে ল্যাজটা বিচ্ছিন্ন হয়ে আপনা আপনি লাফাতে থাকে মোট কথা টিকটিকি দর্শন মাত্রেই আমার প্রাণে একটা অহেতুক আতঙ্কের সঞ্চার হয় পেটের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায় শির দাঁড়া শিরশির করতে থাকে হাসির কথা মনে হচ্ছে কিন্তু তা নয় ডিউক অফ ওয়েলিংটনের বিড়াল দেখলে ওই রকম হতো বড়দা ছোট্ট একটা ভুল করেছিলেন সেদিন ডিউক অফ ওয়েলিংটন নয় লর্ড রবার্টসের বিড়াল ভীতি ছিল যা হোক টিকটিকিটাকে আমার টেবিলের উপর স্বচ্ছন্দে বিচরণ করতে দেখি আমি তড়াক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালুম তারপর দূর থেকে তাকে একটা তাড়া দিলুম সে ঘাড় বেঁকিয়ে আমার দিকে কটমট করে কিছুক্ষণ চেয়ে থেকে সব দাঁতগুলো বার করে একবার হেসে নিলে তাই তোমাদের জিজ্ঞাসা করছিলুম যে টিকটিকিকে হাসতে দেখেছ কিনা কুকুরের হাসি বেড়ালের হাসি শিম্প্যাঞ্জির হাসি সম্বন্ধে অনেক বৈজ্ঞানিক গবেষণা পড়েছি কিন্তু টিকটিকি সম্বন্ধে এরকম একটা জনশ্রুতি পর্যন্ত কোথাও শুনেছি বলে মনে পড়ে না এই টিকটিকিটার মুখে বোধহয় পঞ্চাশ হাজার দাঁত ছিল তার হাসিটা একদম অবজ্ঞার হাসি সে হাসির অর্থ দেখেই তো চেয়ার ছেড়ে পালালে দূর থেকে বীরত্ব ফলাতে লজ্জা করে না বড় রাগ হলো একটা টিকটিকি হোক না সে ছয় ইঞ্চি লম্বা আমারই টেবিলের ওপর উঠে আমাকেই কিনা তুচ্ছ তাচ্ছিল্য করে ভারী দেখে একটা অভিধান বোধহয় সেটা ওয়েবস্টারের হাত বাড়িয়ে তুলে নিয়ে তাই দিয়ে টেবিলের কোনায় দবাস করে এক ঘা বসিয়ে দিলুম টিকটিকিটা বিদ্যুতের মতো ফিরে গোল গোল চোখ পাকিয়ে আমার পানে চেয়ে রইল প্রায় দু মিনিট তারপর আবার সেই পঞ্চাশ হাজার দাঁত বার করে হাসি আমার গিন্নি পর্দা ফাঁক করে পাশের ঘর থেকে আমাদের এই শব্দভেদী যুদ্ধ দেখছিলেন চুরির শব্দে চেয়ে দেখি তিনিও নিঃশব্দে হাসছেন টিকটিকি সম্বন্ধে আমার দুর্বলতা তিনি আগে থেকেই জানতেন রাগে সর্বাঙ্গ জ্বলে গেল অভিধানখানা হাতেই ছিল দু হাতে সেটা তুলে ধরে দিলুম টিকটিকি লক্ষ্য করে টেবিলের ওপর ফেলে হুলুস্থুল কাণ্ড ল্যাম্পটা উল্টে গিয়ে ডোম চিমনি ঝনঝন শব্দে ভেঙে ঘর অন্ধকার হয়ে গেল মা রান্নাঘর থেকে শব্দ শুনে রান্না ফেলে ছুটে এলেন আমার ছোট ভাই পাঁচুর হিন্দুস্তানি মাস্টার বাইরের ঘরে বসে পড়াচ্ছিল ক্যা হুয়া ক্যা হুয়া করে চেঁচাতে লাগলো আমি চিৎকার করে ডাকলুম রঘুয়া এই রঘুয়া জলদি একটা লন্ঠন লে আও অন্ধকারে দাঁড়িয়ে কেবলই ভয় হচ্ছিল পাছে টিকটিকিটা টেবিল থেকে নেমে এসে আমার পা বেয়ে উঠতে আরম্ভ করে রঘুয়া ঊর্ধ্বশ্বাসে লণ্ঠন নিয়ে হাজির হলো তখন দেখা গেল ভাঙা কাঁচের মাঝখানে বিরাট অভিধানের তলা থেকে টিকটিকির মুন্ডটা কেবল বেরিয়ে আছে ধরটা পিষে ছাতু হয়ে গেছে মুন্ডটা একেবারে অক্ষত যেন অভিধানের তলা থেকে গলা বাড়িয়ে আমাকে দেখছে আর অসংখ্য দাঁত বার করে একটা অত্যন্ত পৈশাচিক হাসি হাসছে আমার পা থেকে মাথা পর্যন্ত দু চারবার শিউরে উঠল বিভৎস মৃতদেহটাকে ফেলে দেবার হুকুম দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লুম সে রাতে আর ভাত খাবার রুচি হলো না সমস্ত রাত ঘুমের মধ্যে কতকগুলো দুঃস্বপ্ন ঘুরে ঘুরে বেড়াতে লাগলো সেগুলোকে চেতনা দিয়ে ধরাও যায় না অথচ কিছু নয় বলে উড়িয়ে দেওয়াও চলে না সকালে যখন বিছানা ছেড়ে উঠলুম তখন শরীর মনে প্রফুল্লতার একান্ত অভাব বিরস মনে বাইরের ঘরে বসে চা খাচ্ছি হঠাৎ চোখ পড়ল টেবিলের ওপর দেখি দুটো ছোট ছোট ডিম পাশাপাশি রাখা দেখতে ঠিক খড়ি মাখানো করমচার মতো এর আগে টিকটিকি ডিম কখনো দেখিনি কিন্তু বুঝতে বাকি রইল না যে এ দুটি সেই বস্তু হাঁকাহাঁকি করে চাকরদের জেরা করলুম কে এখানে ডিম রেখেছে কিন্তু কেউ কিচ্ছু বলতে পারল না এমনকি মারের ভয় দেখিয়েও তাদের কাছ থেকে কোনো কথা বার করা গেল না তখন পেঁচোর ওপর ঘোর সন্দেহ হল পেঁচোকে নিয়ে পড়লুম সে শেষ পর্যন্ত কেঁদে ফেলল কিন্তু অপরাধ স্বীকার করল না শাস্তিস্বরূপ তাকে ডিম দুটো বাইরে ফেলে দেওয়ার হুকুম দিলাম এ যে আমাকে ভয় দেখাবার উদ্দেশ্যে কোনো লোকের বজ্জাতি এই কথাই গোড়া থেকে আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরে চাবি দেয়া দেরাজ খুলেও যখন দেখলুম তার মধ্যে সাদা সাদা ক্ষুদ্রাকৃতি দুটি ডিম বিরাজ করছে তখন কেমন ধোকা লাগলো তাই তো এখানে ডিম কে রাখে তারপর দেখতে দেখতে বাড়ি ময় যেন টিকটিকি ডিমের হরির লুট পড়ে গেল যেদিকে তাকাই যেখানে হাত দিই সেইখানে দুটি করে ডিম হঠাৎ যেন জগতের যত স্ত্রী টিকটিকি সবাই সংকল্প করে আমার চারিপাশে ডিম পারতে শুরু করে দিয়েছে এমনই ব্যাপার দুদিন ধরে চলল মন এমন সন্ত্রস্ত এবং বিভ্রান্ত হয়ে উঠল যে হঠাৎ কোনো একটা জায়গায় হাত দিতে পর্যন্ত ভয় করতে লাগলো পাছে সেখান থেকে টিকটিকে ডিম বেরিয়ে পড়ে কিন্তু সাধারণ পাঁচজনের কাছে এ ব্যাপার এতটাই ছোট যে মনের কথা কাউকে খোলসা করে বলাও যায় না টিকটিকির ডিম দেখেছে তাতে আর হয়েছে কি এই প্রশ্ন করলে তার সদুত্তর দেওয়া কঠিন আমিও নিজেকে বোঝাবার চেষ্টা করলুম কিন্তু বিশেষ ফল হল না বরঞ্চ সর্বদা মনের মধ্যে এই কথাটাই আনাগোনা করতে লাগলো যে এ ঠিক নয় স্বাভাবিক নয় কোথাও এর একটা গলদ আছে কিন্তু একটা টিকটিকিকে অপঘাতে মেরে ফেলার ফলেই এই সমস্ত ব্যাপার ঘটছে সহজ বুদ্ধিতে এ কথাও তো মেনে নেওয়া যায় না তবে এটা কি অনেক ভেবে চিনতে স্থির করলুম সম্ভবত যে টিকটিকিটিকে সেদিন অত্যন্ত অন্যায়ভাবে বধ করেছিলুম তারই গর্ভবতী বিধবা বিরহ যন্ত্রণায় অস্থির হয়ে কেবলই ডিম পেড়ে যাচ্ছে এ ছাড়া আর যে কি হতে পারে না তা ভেবে পেলুম না বাড়িতে যখন মন অত্যন্ত বিভ্রান্ত হয়ে উঠেছে তখন একদিন সন্ধেবেলা ভাবলুম যাই ক্লাবে ছুটির সময় তোমরা এখানে কেউ ছিলে না ক্লাব একরকম বন্ধ তবু চাকরটাকে দিয়ে ঘর খুলিয়ে আলো জ্বালিয়ে এই ঘরেই এসে বসলুম টেবিলের ওপর পাতলা এক পুরু ধুলো পড়েছে অন্য ভাবে একটা সিগারেট ধরিয়ে দেশলাইয়ের কাঠিটা অ্যাস্ট্রেতে ফেলতে গিয়ে দেখি ছাই পোড়া সিগারেটের কুচির মধ্যে দুটি ডিম তৎক্ষণাৎ উঠে বাড়ি চলে এলুম মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ রে কদিন থেকে তোর মুখখানা কেমন শুকনো শুকনো দেখছি শরীর কি ভালো নেই আমি বললুম হ্যাঁ ওই একরকম বলে বাইরের ঘরে গিয়ে বসলুম ব্যাপার যে ক্রমে ঘনীভূত হয়ে আসছে তাতে আর সন্দেহ নেই টিকটিকি বধূ অতি প্রসবিতা বলে উড়িয়ে দেওয়া না আর বোধ হয় সম্ভব নয় এ আর কিছু নয় ভূত ডিম ভূত সেই প্রতিহিংসা পরায়ণ টিকটিকিটা প্রেতজনী প্রাপ্ত হয়ে আমাকে ভয় দেখাচ্ছে এবং ওই ডিম ছাড়া আর কিছুতেই যে আমি ভয় পাওয়ার লোক নই তা সে তার ভৌতিক বুদ্ধি দিয়ে ঠিক বুঝেছে ইতর প্রাণীর ওপর কেন যে আমাদের শাস্ত্রে দয়া দাক্ষিণ্য দেখাতে আদেশ করে গেছেন এবং কেন যে বুদ্ধদেব সামান্য ছাগলের প্রাণ বাঁচাবার জন্য নিজের জীবন বিসর্জন দিতে চেয়েছিলেন আমার অবস্থা দেখেও সে জ্ঞান যদি তোমাদের না হয়ে থাকে তাহলে তোমাদের কপালে নরক যন্ত্রণা অনিবার্য আসল কথা আমার মনে ঘোর অনুতাপ উপস্থিত হয়েছিল অনুতপ্ত হয়ে সেই দাঁত বার করা টিকটিকিকে উদ্দেশ্য করে কেবলই বলছিলাম হে প্রেত হে নিরলম্ব বায়ুভূত যথেষ্ট হয়েছে এইবার তোমার ডিম্ব সম্বরণ করো কিন্তু সম্বরণ করে কে রাতে খেতে বসে ভাত ভেঙেই দেখলুম ভাতের মধ্যে দুটি সুসিদ্ধ ডিম কাঁপা কাঁপা শরীরে আসন ছেড়ে উঠে দাঁড়ালুম মা বললেন কি হলো উঠলি যে শরীরের প্রবল কাঁপুনি দমন করে বললুম নেই বিছানায় শুয়ে শুনতে পেলুম মা রান্নার বউকে তিরস্কার করছেন বোকা মেয়ে একটা গরম চা কখনো ভাতে দিতে আছে ওর চা ঘেন্নাটে স্বভাব দেখেই হয়তো না খেয়ে উঠে গেল রাতে এক অপূর্ব স্বপ্ন দেখলুম অপূর্ব এই হিসেবে যে তার আগে কখনো অমন স্বপ্ন দেখিনি এবং পরেও আর দেখবার ইচ্ছে নেই স্বপ্ন দেখলুম যেন অত্যন্ত ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছি শোবা মাত্র বুঝতে পারলুম যে বিছানায় চাদর পাতা নেই তার বদলে আগা গোড়া টিকটিকির ডিম দিয়ে ঢাকা আমার শরীরের চাপে ডিমগুলো ভেঙে যেতে লাগলো আর তার ভেতর থেকে কালো কালো কঙ্কাল সার সরীসৃপের মতো লক্ষ লক্ষ টিকটিকির ছানা বেরিয়ে আমার সর্বাঙ্গে চলে বেড়াতে লাগলো প্রাণপণে উঠে পালাবার চেষ্টা করলুম কিন্তু স্বপ্নে পালানো যায় না সেইখানে পড়ে গো গো করতে লাগলুম আর আর সেই ধেড়ে টিকটিকিটা যাকে আমি মেরে ফেলেছিলুম আমার ঘাড় বেয়ে নাকের ওপর উঠে বসে বৃষ্টি আমার পানে চেয়ে রইল গিন্নির ঠেলায় ঘুম ভেঙে দেখলুম গা দিয়ে ঘাম ঝরছে এবং তখনও যেন টিকটিকির বিভৎস ছানাগুলো গা ময় কিলবিল করে বেড়াচ্ছে ভাই অনেক রকম দুঃস্বপ্ন আজ পর্যন্ত দেখেছি এবং আরো অনেক রকম দেখব সন্দেহ নেই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা এমনটি যেন আর দেখতে না হয় ভয়ের যে বস্তুটা চোখ দিয়ে দেখা যায় না যার ভয়ানকত্ব যুক্তির দ্বারা খণ্ডন করা যায় না এবং যার হাত থেকে উদ্ধার পাবার কোনো জানা উপায় নেই সেই বস্তুই বোধ হয় জগতে সবচেয়ে ভয়ঙ্কর ভূতের ভয় ওই জাতীয় তাই প্রাণের মধ্যে আমার বিভীষিকা যতই বেড়ে চলল তার হাত থেকে পরিত্রাণ পাবার পথটাও আমার কাছে ততটাই অজ্ঞাত রয়ে গেল কি করব কোথায় যাব যেন কোনো দিকেই কিছু কিনারা পেলুম না এই রকম যখন মনের অবস্থা তখন একদিন ডাকে একটা চিঠি এলো শুভেন্দু গয়া থেকে লিখেছে চিঠিটা এমন কিছু নয় তুমি কেমন আছো আমি ভালো আছি গোছের কিন্তু হঠাৎ যেন আমার দিব্য দৃষ্টি খুলে গেল মনে হলো এ চিঠি নয় দৈব বাণী তৎক্ষণাৎ শুভেন্দুকে তার করে দিলুম আজই যাচ্ছি তারপর যথা সময়ে গয়ায় পৌঁছে টিকটিকির প্রেতাত্মার সদ্গতি সংকল্প করে পিণ্ডি দিলুম গয়াতে আজ পর্যন্ত টিকটিকির পিণ্ডদান কেউ করেছে কিনা জানি না কিন্তু সেই থেকে আমার ওপর আর কোনো উপদ্রব হয়নি সেই মায়ামুক্ত জীবাত্মা বোধ করি এখন দিব্যলোকে বৈকুণ্ঠের দেয়ালে উঠে পোকা ধরে ধরে খাচ্ছেন শুনছিলেন টিকটিকির ডিম রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে মীর মায়ের ভূমিকায় ইন্দ্রাণী গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স